এ দেশ শাহজালালে এ দেশ খান জাহানে এই শাহ মখদুমের পুণ্য ভূমি গর্বের দেশ আমাদের এই শাহ মখদুমের পুণ্য ভূমি গর্বের দেশ আমাদের এ দেশ শাহজালালে এ দেশ খান জাহানে এই শাহ মখদুমের পুণ্য ভূমি গর্বের দেশ আমাদের এই শাহ মখদুমের পুণ্য ভূমি গর্বের দেশ আমাদের এ দেশ শাহজালালে এ দেশ খান জাহানে এই শাহ মখদুমের পুণ্য ভূমি গর্বের দেশ আমাদের এই শাহ মখদুমের পুণ্য ভূমি গর্বের দেশ আমাদের ঈশা খানের বাহাদুরি দেশের অলঙ্কার শহীদ তোর কীর্তি গাথা জাতির অহংকার ভাইরে জাতির অহংকার ঈশা খানের বাহাদুরি দেশের অলঙ্কার শহীদ তিতুর গাথা জাতির অহংকার ভাই রে জাতির ঈশা খানের বাহাদুরি দেশের অলঙ্কার শহীদ তিতুর গাথা জাতির অহংকার ভাই রে জাতির অহংকার বীর মুজাহিদ উত্তর সুরি বীর মুজাহিদ মুজাহিদ উত্তর সুরি বীর মুজাহিদ উত্তর সুরি আমরা যে ভাই তাদের আমরা যে ভাই তাদের এ দেশ শাহজালালে এ দেশ খান জাহানে এই শাহ মখদুমের পুণ্য ভূমি গর্বের দেশ আমাদের এই শাহ মখদুমের পুণ্য ভূমি গর্বের দেশ আমাদের অকুত ভয় সরিয়া তুল্লা ইসলামী সংগ্রাম রক্তে আনে আজ জোয়ার দোদুল দোলায় প্রাণ অকুত ভয় সরিয়া তুল্লা ইসলামী সংগ্রাম রক্তে আনে আজ জোয়ার দোদুল দোলায় প্রা নাম না জানা কত শহীদ খোদাই বিধান কায়েম করতে যুগে যুগে করলো জীবন দান ভাই রে করলো জীবন দান নাম না জানা কত শহীদ খোদাই বিধান যুগে করলো জীবন দান ভাই রে করলো জীবন দান নাম না জানা কত শহীদ খোদাই বিধান কায়েম করতে যুগে যুগে করলো জীবন দান ভাই রে করলো জীবন দান অন্তর জুড়ে আজ জলে অন্তর জুড়ে আজ অন্তর জুড়ে আজ জলে অমর স্মৃতি যাদে অমর স্মৃতি যাদে এ দেশ শাহজালালে এ দেশ খান জাহানে এই শাহ মখ মখদুমের পুণ্য ভূমি গর্বের দেশ আমাদে এই শাহ মখদুমের পুণ্য ভূমি গর্বের দেশ আমাদের এ দেশ শাহজালালে এ দেশ খান জাহানে এই শাহ মখদুমের পুণ্য ভূমি গর্বের দেশ আমাদের এই শাহ মখদুমের পুণ্য ভূমি গর্বের দেশ আমাদের এই শাহ মখদুমের পুণ্য ভূমি গর্বের দেশ আমাদের এই শাহ মখদুমের পুণ্য ভূমি গর্বের দেশ আমাদের আহ্বান সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাস